জি আলহামদুলিল্লাহ <clears throat> ভাই যে বিষয়টি জানতে চাচ্ছেন সেটি হলো যে সাহবাই কেরামের ব্যাপারে আল্লাপাক কোরআনে কারিমে অনেক আয়াত নাজিল করেছেন যেখানে আল্লাপাক তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাহলে ওই সাহাবিদের মধ্য থেকেই তো পরবর্তীতে কিছু সাহাবি খারেজি হয়েছেন শিয়া হয়েছেন মানে বিভিন্ন ফেরকা দিকে গিয়েছেন তাহলে এই খারেজি যারা হয়েছেন শিয়া যারা হয়েছেন তারা সাহাবির মর্যাদা পাবেন কিনা বা তাদেরকে আমরা কোন দৃষ্টিতে দেখব মানে বাইয়ের মূল জানার বিষয় হলো এটি প্রথম কথা হলো যে আমাদের আহলুসুন্না ওয়াল জামা আমরা সবাই তো আহলুসুন্না ওয়াল জামা নাকি আপনারা কি খারেজি শিয়া রাফেজি মোতাজিলা জাবরিয়া কাদরিয়া আশায়রা কিছুই না তাহলে আমরা কি আহলুসন্না ওয়াল জামা তো আহলুসন্না ওয়াল জামার আকিদা হলো যে সমস্ত সাহাবাই কেরাম আদালতের অধিকারী মানে সমস্ত সাহাবাই ন্যায় পরায়ণ কোন সাহাবি জুলুম করেন নাই কোন সাহাবি কোন ধরনের দিনের বিরুদ্ধে কোনো কার্যক্রম করেন নাই তাহলে যারা দিন বিরোধী কাজ করেছেন তারা সাহাবির আওতায় পড়েন নাই জন্য নবী সাল্লামের এন্তকালের পরে যারা খারেজি হয়ে গেছে যারা শিয়া হয়ে গেছে তারা <clears throat> দিনের বিরুদ্ধে কাজ করেছেন তারা মুসলিম জামাতকে ধ্বংস করেছেন মুসলিম জামাত থেকে তারা বের হয়ে গেছে তারপরে তারা ঐক্যবদ্ধ মুসলিম সাহাবাই কেরামের এজমার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আবু বকর রাজি আল্লাহ তালুর খেলাফত ওমর রাজি আল্লাহ তালুর খেলাফত ওসমান রাজি আল্লাহ তালুর খেলাফত এই খেলাফত সাহাবাই কেরামের এজমার ভিত্তিতে খেলাফত হয়েছে সেই খেলাপথ অস্বীকার করা এটা ইমান বিরোধী কাজ তাহলে যেই শিয়া সম্প্রদায় সেই খেলাপথকে অস্বীকার করেছে তাহলে তারা দিন বিরোধী কাজ করেছেন যে খাওয়ার যারা বিভিন্ন আকিদা ভ্রান্ত আকিদা নিয়ে তারা বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছেন তারা দিন বিরোধী কাজ করেছেন এই জন্য তো সাহাবাইকেরাম তাদের বিরুদ্ধে জেহাদ করেছেন <clears throat> আলিরাজ রানু খারেজিদের বিরুদ্ধে জেহাদ করেছেন তাহলে এই যে খারেজি শিয়া যে ভ্রান্ত আকিদার দিকে যারা গেছেন তারা সাহাবির আওতায় পড়বেন না মানে তারা সাহাবাই বলতে কোরআন সুন্না যা বুঝিয়েছেন সেই সাহাবির মধ্যে এই খারেজি এবং শিয়া যারা ছিলেন যারা হয়তো ইসলামের সময় সাহাবি নামে পরিচিত ছিলেন কিন্তু তারা সাহাবির আওতায় পড়বেন না তবে মানে তাদের যেই একতালাপগুলো সাহাবাইকেরামের মধ্যে যেই ঝগড়া যেই যুদ্ধ যে বিবাদ যেগুলো হয়েছে এগুলার ব্যাপারে আমরা আলোচনামাল জামাতের আটিটা হলো যে আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করব না আমরা এই ব্যাপারে সুখ থাকব আমরা বলবো আল্লাহ আলম বিশ্বাব যে আল্লাহ রব্বুল আলমিনে সঠিক বিষয় জানেন এটা আল্লাহর উপরে ছেড়ে দিব মানে কোন পক্ষ অবলম্বন করে অপর পক্ষকে আমরা দোষারোপ করব না কারণ নবিসাম বলছে তাসব্বু আসহাবি খবরদার আমার কোনো সাহাবিকে তোমরা গালিগালাজ করিও না তাহলে আমরা এই পক্ষে যারা এরাও সাহাবি এই পক্ষে যারা এরাও সাহাবি সেখানে আমরা এক পক্ষ অবলম্বন করে আর এক পক্ষকে গালিগালাজ করবো কেন এজন্য তখনকার সঠিক অবস্থা আল্লাহ পাকে ভালো জানান আমরা এখানে চুপ থাকবো এটা হলো আমাদের আহলুসন্নাবল জামাতের আকিদা আর শিয়া সম্প্রদায় সাহাবাই কেরামকে মোরতাদ মনে করে নাউজুবিল্লা এবং তারা নবিসামের হাদিস দিয়ে দলিল পেশ করে নবী এই হাদিসটি বোখারিতেও আছে মুসলিমও আছে নবী সালাম কেয়ামতের ময়দানে দেখবেন যে কিছু লোককে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে তখন নবী বলবেন হাউলাই আসহাবি হাউলাই আসহাবি এরা তো আমার সাহাবি তো এদেরকে তোমরা জাহান নামে নিচ্ছ কেন তখন ফেরেস তারা বলবেন যে ইন্নাকালা তাদ্রি মা আহদাসু বাদাক লামিয়া জালু মোরতাদ্দিন আপনার পরে তো এরা মোরতাদ হয়ে গেছে নবীলাম এই এই বাক্যটা ব্যবহার করছেন লামিয়াজালু দিন যে এরা তো আপনার পরে মোরতাদ হয়ে গেছে এই হাদিস দিয়ে শিয়ারা দলিল পেশ করে যে নবীলামের এন্তকালের পরে কয়েকজন সাহাবি বাদে আর বাকি সব সাহাবি মোরতাদ হয়ে গেছে নাউজবিল্লা এই জন্য তারা সাহাবাইকরামকে গালিগালাজ করে সাহাবাইকরামকে মোরতাদ মনে করে কিন্তু আমরা মনে করি অল্প কয়জন গোমরা হয়েছেন বাকি সকল সাহাবি মৃত্যু পর্যন্ত ইমানের উপরেই ছিল এটাই হলো আমাদের আকিদা